আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল মানুষের মধ্যে কে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সেই মমিন যে নিজ জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে সাহাবিগণ বললেন অতপরকে তিনি বললেন সেই মুমিন আল্লাহর ভয়ে যে পাহাড়ের কোনো গুহায় অবস্থান নেয় এবং স্বীয় অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদ রাখে